صنعوا فيها وباطل ما كانوا يعملون সুরা হুদ পনেরো এবং ষোলো নম্বর যাবতীয় প্রশংসা ও যাবতীয় এবাদত আরাধনা সেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যার অশেষ অনুগ্রহে অত্যন্ত বিপর্যয়কর আবহাওয়া থেকে আমরা একেবারেই সুন্দর আবহাওয়ায় এখন জুমার খোদ্া দেওয়া দিতে সক্ষম হয়েছি সকলে বলুন আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি না যে এত দ্রুত এত চমৎকার আবহাওয়া আমাদের সামনে চলে আসবে অতএব আরবর বলুন আলহামদুলিল্লাহ যাবতীয় ধরুদু সালা সে নবীর সানে যার রেখে যাওয়া আমানতার হক আদায়ের উদ্দেশ্যেই আজকে দাওয়াত তবলিগি ইজতেমার আয়োজন করা হয়েছে তার পবিত্র বাণীগুলি তার রেখে যাওয়া ওসিয়াত তার রেখে যাওয়া মহান দুই জীবন গ্রন্থ যা কেয়ামত পর্যন্ত অক্ষয়ে থাকবে সেই পবিত্র কোরআন এবং হাদিসের বাণী শোনানোর এই সুন্দর আয়োজন আমরা করেছি শুধুমাত্র তার বিদায় হজের বাণীর হক আদায়ের উদ্দেশ্যে সেই শেষ নবী মহানবী মানবতার মুক্তিদূত মহাবিপ্লবের মহানায়ক কেয়ামত উষার উদয়কাল পর্যন্ত অনাগত ভবিষ্যতের আদম সন্তানের জন্য যিনি একমাত্র হাদি এবং পথ প্রদর্শক সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জন্যই যাবতীয় দরুদ সালাহ আমরা একটু আগেই জান্নাত ও জাহান্নামের বয়ান শুনলাম অত্যন্ত আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী এই বয়ান আমার মনে হয় কারোর চোখে পানি আসতে বাদে ছিল না যে কোনো ইমানদারের হৃদয়ে জান্নাত জাহ্নামের বয়ান হৃদয়ে তন্ত্রিত আঘাত করে এবং হৃদয়ের ভাষা তার চোখের কোনা দিয়ে অস্ত্র আকারে বেরিয়ে আসে আমার রসুল বলছেন ওই দুটা চোখ কখনোই জাহান্নামে যাবে না যারা আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্না যাওয়া অনুরূপ অসম্ভব যেমন বেরিয়ে আসা দুধ পুনরায় পালানে প্রবেশ করা অসম্ভব দিন শাস্ত্রে নিন মানুষ আল্লাহর আরো সে নিচে ছায়া পাবে তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি হোক যে নিরিবিলি একাকি আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে তার চক্ষু দিয়ে অবিরল ধারে অশ্রু প্রবাহিত হয় ওই ব্যক্তিকে কখনই আমি নামে দেব না আমার মনে হয় যারা আজকে এখানে এসেছেন সবার অন্তরে জান্নাতের আগ্রহ এবং জাহান্নামের ভীতি সঞ্চারিত হয়েছে যদি এরপরও সঞ্চারিত না হয় তাহলে এরপরও হাদিসের ট্রিটমেন্ট হচ্ছে এই তুমি তাকে কোনো জিক্রের মজলিসে বসিয়ে দাও তাতেও যদি সে অন্তরের শক্তি দূর না হয় দুর্বল না হয় তাহলে তাকে বলো তুমি একাকী রাতের বেলায় তৃতীয় প্রহরে উঠে আল্লাহকে ডাকো এতেও যদি তার অন্তরটা দুর্বল না হয় তাহলে তুমি তাকে বলো এতিমের মাথায় দয়ার্দ চিত্তে যেন সে হাতটা বুলিয়ে দেয় সে যেন মনে করে আমিও তো ইচ্ছে করলে আল্লাহর ইচ্ছে আমিও তো নিজেও এতিম হতে পারতাম এই ছেলেটির বাপ নাই মা নাই আর আমার বাপ আছে মা আছে আমি তো কত সৌভাগ্যবান আমি ছোটবেলায় আব্বার স্নেহ পেয়েছি মায়ের আদর পেয়েছি এই বাচ্চাটির কখন এই মায়ের স্নেহ পায়নি বাপের আদর পায়নি একবার তাকিয়ে দেখো তোমার নবী মোহাম্মদের দেখে সে কখনো বাপকে দেখেনি জীবন যখন দুনিয়া এসেছে তখন সে বাপ দেখেনি সে এতেই মোহাম্মদের উন্মত আমরা তাই যদি কারোর অন্তর এতই শক্ত হয় জান্নাত জান্নার বাণী শোনো তাদের অন্তর দুর্বল না হয় সেজন্য এতিমের মাথায় হাত বোলায় বন্ধুরা আমার তবলিগি ইস্তেমার জুমার খোদ্ায় আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লামুখী করা শয়তানের গোলামি থেকে মানুষ যখন আল্লাহমুখী আসবে তখন সে তার নিজের দুর্বলতা বুঝতে পারবে যে আমি যখন দুনিয়াতে এসেছিলাম ভূমিষ্ঠ হয়েছিলাম তখন আমি কিছুই ছিলাম না লামিয়া কোনো সাইয়া মজকুরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না এখন আমি বড় হয়েছি এখন আমি নেতা হয়েছি এখন আমি বক্তা হয়েছি এখন আমি লেখা হয়েছি এখন হাজার হাজার মানুষ আমার কথা শোনে ভেতরে অহংকার সৃষ্টি হবে লোককে দেখানোর কাজ আমি করি লোককে শোনানোর কাজ আমি করি অন্তরের চাইতে বাহ্যিক দৃষ্টিভঙ্গিটা যেন বেশি হয়ে যাচ্ছে এই অহংকার দূরীভূত করার জন্যই মুসলমানকে সবসময় বলা হয়েছে তুমি সাবধান থেকো যেটা আল্লাহ নবী ভাষায় বললি দেখো আখাফমা আখাফ আলাইকুমা শিরকুল আসগার তোমাদের সবচেয়ে বড় বিষয় যেটা আমি ভয় পাই ছোট শিরিক কলু মাহুয়া শিরকুল আসগার ইয়া রসুল আল্লাহ কল আর রিয়া শিরকুল আসগার রিয়া লোক দেখানো কাজ করা লোক দেখানো ইবাদত করা লোক দেখানো সালাত আদায় করা এইটা যদি তোমাদের মধ্যে একবার ঢুকে যায় তোমার ধ্বংস হয়ে যাবে তোমরা কোনো অবস্থাতেই জান্নাত পাবে না এই প্রসঙ্গে একটা সুন্দর হাদিস আপনাদের উপহার দিয়ে খোদ বা ইতি করব মনে করছি আপনারা সবাই মহাবিয়া রাজাল্লাহ তালা আনহের খবর রাখেন নাম জানেন যারা ইতিহাসের ছাত্র তারা জানেন খেলাফতের আশেদার পরে তিনি মুলুকিয়াত কায়েম করেছিলেন এজন্য অনেক শিক্ষিত ভাই মহাবিয়ার নামে আলু পর্যন্ত বলেন না বিশেষ করে যারা আজকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইসলামী সংগঠন করেন তাদের কাছে মহাবিয়া খুবই খারাপ মানুষ কারণ তিনি রাজতন্ত্র কায়েম করেছেন ইসলামে গণতন্ত্র আছে রাজতন্ত্র নাই এই তাদের চিন্তাধারা সেজন্য আমি মহাবিয়া সম্পর্কে আপনাদের সামনে আনছি এমন একটা হাদিস যা আপনাদের ভিতরেই একটা নতুন চিন্তা চলে আসবে এটাকে মাথা উঁচু করো ঘুম লাগলে শুয়ে পড়ো দূর অতীতে দেড় হাজার বছর আগে যে আয়াত দুটো আজকে তেলাওয়াত করেছি এই আয়াত দুটো অর্থাৎ সুরে হুদের পনেরো এবং ষোলো নম্বর আয়াত মহাবিয়া রাজ্লাহ হোক পাঠ করার আগে বেহুশ হয়ে পড়ে গেছিলেন সাথীরা ভাবছিল মহাবিয়া বোঝা আর জীবন তো আর উঠবেন না আমরাও কিন্তু সেই আয়াত পড়লাম আমাদের কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি তিনি আরবি ভাষী এর অর্থ বুঝতেন আর আমরা তো বুঝি না বললে হয়তো আমরা হৃদয়ঙ্গম করতে পারছি না আসুন আপনাদের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন মানকানা ইউরিদুল হায়াত দুনিয়া তাহা যে ব্যক্তি এই জীবনের পার্থিব জীবনের সৌন্দর্য এবং পার্থিব জীবনটাকেই কামনা করে এবং এর সৌন্দর্যটাকেই কামনা করে নফে এলাইহিম আমরা তাদেরকে পুরাপুরি দিয়ে দেব যা চাইবে তাই তাকে দিয়ে দেব আমাল ফিহা দুনিয়ার জন্য যত কাজ সে করবে পুরাপুরি আমি সবই এখানে দিয়ে দেব অহম ফিহা লাইব খাসুম তাকে কোনো কমতি করা হবে না যত চাও তত তুমি পাবে আমার ভান্ডারে কোনো কমতি নাই মনে রেখে দিও তাদের জন্য আখরাতে কিছুই নাই জাহান্নাম ব্যতীত হাবেতামা সানাউ সারা জীবন যত কাজ করেছে সব কিছুই নিষ্ফল হয়ে গেল বাতলুম্মা কানু আমালুম যে যত কাজ সে করেছে যত সব কিছুই বিফলে যাবে এবার আসুন এই আয়াতের ঘটনাটা আপনাদের শুনিয়ে দিই أن شفيا الأصبحي حدثه أنه دخل المدينة فإذا هو برجل قد استمع عليه الناس সুফাই আল আসবাহি নামে একজন সাহাবি তিনি মদিনায় গেলেন সেখানে যে দেখলেন যে একজন ব্যক্তি চারিপাশে লোক ঘিরে বসে আছে আমি তার নিকটে গেলাম এবং তার সামনে বসে গেলাম তিনি লোকদেরকে হাদিস শোনাচ্ছিলেন ফালাম্মা সাকাত ও খালা যখন তিনি হাদিস শোনানো বন্ধ করলেন এবং নিরিবিলি হলেন কুলতুল্লাহু আমি তাকে বললাম আসআলুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লাম্মা হাদাসতানি হাদিসান সামি'তাহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকিলতাহু ওয়া হে ব্যক্তি আমি আপনাকে বারবার শপথ করে বলছি আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিস আপনি নিজে শুনেছেন আমার রসুলের কাছ থেকে এবং আপনি বুঝেছেন এবং আপনি জেনেছেন আপনি নিজে শুনে সেই হাদিসটা আমাকে একটু শোনান فقال ابو هريره احدثك حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم عقلته وعلمته ثم نشغ ابو هريره হ্যাঁ আপনি যে দাবি করেছেন সে দাবি আমি পূরণ করব আমি আপনাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আমি আমার রসুলের কাছে সরাসরি শুনেছি সেখানে আর কেউ ছিল না শুধু আমি এবং তিনি এবং আমি সেটা বুঝেছি এবং আমি সেটা জেনেছি বলি আবহাওয়ারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন কি সৌভাগ্যবান ব্যক্তি আবহাওয়ারা জাল্লা রসুলের কাছ থেকে এমন একটা হাদিস তিনি শুনেছেন যে দ্বিতীয় কেউ শোনে নাই ঠিক এমনি একটা হাদিস হলো ইন্নল আমল নিয়াত ওমর ফারুক একাই শুনেছিলেন তারপরে আর একজন একাই শুনেন তারপরে সারা দুনিয়া চলে গেছে এমনকি কোন রয়তে বলা হচ্ছে তিনশো কোন কোন হচ্ছে সাতশো তার অধিক বর্ণনাকারী হয়ে গেছে পরে কিন্তু প্রথম শুনেছেন ওমর ফারুক রাজিয়াল আনহ অথচ একদল আলম বলেন খবরে ওয়াহেদ গ্রহণযোগ্য নয় একজন কোন হাদিস শুনলে সেটা গ্রহণীয় হবে না তাতে মিথ্যাও থাকতে পারে বলুন নওয়াজবুল্লাহ আলেক উমর খত্তাবের কথা যদি অবিশ্বাস করে তার সঙ্গে যদি কাউকে সাক্ষী রাখতে হয় তো ওই লোকটার মুসলমান হওয়া উচিত না আবহাওয়ার এমন একজন ব্যক্তি যাকে আমরা বলি যারা আমরা আরবি লেখা শিখেছি আবুহরার এবং আনাস মালিক হল গায়ের ফকি সাহাবি এনাদের মধ্যে দূরদর্শিতা নেই ফকাহাত নেই দ্রায়াত নেই যা শোনে তাই বলে সাংবাদিকের মতো অথচ সেই আবুরার হাদিস সমৃদ্ধ সমস্ত হাদিস গ্রন্থে এমন কোন পাতায় উল্টালে পাবেন না যেন আবুরার একটা হাদিস পাবেন না আর তাকে আমরা বলছি গায়ের ফকি বুদ্ধিশুদ্ধি কম যাই হোক ইহাদিসটা আবহরের একাই শুনেছিলেন এবং সেজন্য তিনি সেই সময়কার পরিবেশ চিন্তা করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন একবার নয় ফামাকাসনা কালিলাম সুম্মা ফাকা আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম অর্থপর তিনি হুঁশ ফিরে পেলেন ফকাল আল্লাহ হাদ্দুসান্নাকা হাদিসান হাদ্দাসানি হে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আনা ওহু আফি হাজাল এবার তিনি বললেন হে প্রশ্নকারী আমি তোমাকে অবশ্যই এমন একটি হাদিস শোনাব যে হাদিস আমার রসুল আমাকে শুনিয়েছেন এই ঘরের মধ্যে আমি এবং তিনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সেখানে ছিল না বলুন সুভান উনি আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন প্রশ্নকারী বলছে হা আমি কি সর্বনাশ করলাম এই প্রশ্ন ওনাকে কেন করলাম আমি সুম্মা নাসাগা আবু হরাইরাতা নাসগাতান ওখরা সুম্মা আফাকা অজ্ঞান হয়ে পড়ে গেলাম অনেকক্ষণ পরে আবার হুঁশ ফিরলেন ওমাসাহা আন ওয়াজিহি চোখ মুসলেন মুখ মুসলেন ফকালা লাউ হাদ্দসকা হাদিসান সামেতুহু মিন রসুলিল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামা আনা অবশ্যই আমি তোমাকে সেই হাদিসটা শোনাবো যে হাদিস শোনার সময় আমি এবং তিনি ছাড়া এই ঘরে কেউই ছিল না সুম্মান আশাকে আবার উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন রসুলের প্রতি কত ভালোবাসা থাকলে যে মৃত রসুলের কথা স্মরণ করে জীবিত কর্মীর অবস্থা এমন হচ্ছে যে তার নামে হাদিস বলতে উনি সাহস পাচ্ছেন না যদি একটা হরফ পরিবর্তন হয়ে যায় যদি একটু ভুল হয়ে যায় যে রসুল লেখা শুনেছি তিনি আমার সামনে নাই কেমন দিন তিনি আমাকে জিজ্ঞেস করবেন তুমি আমার নামে কোনো মিথ্যা হাদিস বলেছিলে কিনা দূর হও দূর হও আমার সামনে সোহকান সোহকান লিবেন কাইয়ারা বাদি দূর হও দূর হও যে আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছো নতুন নতুন বেদাত আবিষ্কার করেছো আমার নামে মিথ্যা হাদিস বলেছ সম্পর্ক থাকবে না তাই সেই দায়িত্ব অনুভূতি তাকে এমন করে ফেললো একদিক দিয়ে রসুলের সেই জীবিত রসুলের স্মৃতি আর একদিকে হাদিস যদি ভুল হয় সে দায়িত্বানুভূতির কঠিন অনুভূতি দুটা জিনিসের চাপে আবহাওয়ার পরপর তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন বলুন সুবাহ সুম্মা সুম্মা মালা আলা প্রশ্নকারী বলছেন তিনি তৃতীয়বারে এমন ভাবে অজ্ঞান হয়ে গেলেন যে তখন তিনি মুখ হুমড়ি খেয়ে সামনে পড়ে গেলেন ফাসনাত্তহু তবিলান তখন আমি তাকে উঠিয়ে আমার বুকের উপরে ঠেস দিয়ে অনেকক্ষণ ধরে রাখলাম থুম্মা ফাঁকা অতঃপর তিনি হুঁশ ফিরলেন ফাঁকা حدثني رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى إذا كان يوم القيامة ينزل إلى العباد ليقضي بينهم وكل أمة جاثية আমার রসুল আমাকে এই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাবারকাওয়াত আলা কেয়ামতের দিন নেমে আসবেন নিচে আরস থেকে নিচে নেমে আসবেন লেয়াক দিয়া বাইন হম বান্দাদের হিসাব বিচার করার জন্য ফয়সলা করার জন্য অকুল্ল উম্মতিন জাসিয়া জাসিয়া নামে একটা সুরা কিন্তু কোরআনে আছে সমস্ত উম্মত তখন নতজানু হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকবে কার মাথা উঁচু ক্ষমতা নেই সকল মানুষ মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞাময় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে রাজুল কাতালাফি কুতলাফি সাবিল্লাহ রাজুল কাসিরুল মাল সামনে তিনি প্রথম শুরু করবেন বিচার আলেমদের যে ব্যক্তি কোরআন পড়েছে কোরআন হেফজ করেছে কোরআন অনুযায়ী আমল করেছে এবং আলেম হয়েছে দুনিয়াতে তিনি তার বিচার আগে শুরু করবেন দুই নম্বর রাজুল নকতলাফি সাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছে তিন নম্বর ও রাজুলুন কাসিরুল মাল ধনিক শ্রেণী যার বহু মাল সম্পদের মালিক ছিলেন দুনিয়াতে ফয়াকুল্লাহ আজ্জাল কারি ফিরাওয়াতেন মুসলিম লিল আলেম কারি আলেম একই কথা আরবিতে আল্লাপাক তখন ওই কারিকে এবং ওই আলমকে একই ব্যক্তি যে কি বলবেন বলো তোমাকে আমি কোরআন শিকার তৌফিক দিয়েছিলাম তুমি এলেম শিখেছিলে কি করেছিলে তা দিয়ে ফামা আমেলতা ফি মা আলেমতা তুমি যা শিখেছিলে তা দিয়ে কি আমল করেছিলে তখন সে বলবে হে আল্লাহ রাতের অন্ধকারে রাত্রি জেগে কোরআন তলাদ করেছি দিনের বেলায় মানুষের কাছে তোমার দিনের দাওয়াত দিয়েছি আমি তোমার দিনী এলেম নিজে শুধু শিখে নেয় অন্যকে শিখিয়েছি আমি সাধ্যমতো চেষ্টা করেছি তোমার দিনের তোমার এই এলমের হক আদায়ের জন্য আল্লাহ বলবেন আমি জানি তোমার অন্তরে খবর তুমি এলেম শিখেছিলে এই অহংকার করার জন্য লোকে তোমাকে বলবে বড় আলেম আল্লামা মুফতি শায়কুল হাদিস এই লকব দেবে তুমি এই অহংকারে তোমার অন্তের মধ্যে ছিল আমি জানি কিন্তু মানুষ টের পাইতো না যাও হাদিসের ভাষা হচ্ছে সোহেবা এলান এলান না উপরমুখী করে পা ধরে উপরমুখী করে ঘেঁষতে ঘেঁষতে নিয়ে জাহান্ন ছিঁড়ে ফেলে দেওয়া হবে তোমার মতো আলেমের আমার কোনো প্রয়োজন নাই দুই নম্বর যেহেতু আল্লাহর রাস্তায় আমরা বলি শহীদ হয়ে গেছে আজকাল গণতন্ত্রের মিছিলে গুলি খেয়ে মানুষ মরলেই নেতারা যে তাকে শহীদের একটা লকব দিয়ে দেয় কেউ কেউ এক লক্ষ টাকাও দিয়ে দেয় না মরলে পঞ্চাশ হাজার মরলে এক লাখ টাকা আমাদের জীবনের মূল্য আমাদের নেতাদের কাছে শহীদের একটা সুন্দর লকব পাওয়া যায় না মানুষ মারবার মানুষকে শহীদ লকব দিত বলে ওমর ফারুক একজন খদ্দা কঠোর ভাবে খদ্দা দিলেন এবং তিনি বললেন দেখো লাকুলু ফুলানু শহীদ ফুলানু শহীদ ফুলানু শহীদ কমকাল রসুল্লাহ সাল্লাহ মান কোতলাফি সাবিল্লাহ ফাহুয়া শহীদ খবরদার তোমরা বলো না অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ বরং তোমরা অনুরূপ বলো যেমন আল্লাহ রসুল বলতেন যে ব্যক্তি আল্লাহর ঝান্ডাকে উন্নীত করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সেই ব্যক্তি মাত্র শহীদ কে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বান্দা বলতে পারে না এটা আল্লাহ বলতে পারে অন্তরের খবর তিনি জানেন তিন নম্বর রাজুলুন কাসিরুল মাল বহু মাল সম্পদের অধিকারী টাকা পয়সাওয়ালা মানুষদের খুব বিপদ এবার আল্লাহ পাক তাকে ডাকবেন বলো তুমি তোমাকে আমি বহু মাল সম্পদ দিয়েছিলাম কি করেছিলে বলো তিনি তো বলবেন হে আল্লাহ তোমার দেওয়া মাল দিয়ে বহু দান খরাত করেছি বহু ব্যয় নির্বাহ করেছি বহু গরিবকে টাকা দিয়েছি বহু এতিমকে টাকা দিয়েছি বহু মাদ্রাসা মসজিদ করেছি কত কিছু করেছি ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবেন আমি সবই জানি তুমি দানবীর খেতাব পাবে তোমাকে নিয়ে প্রধান অতিথি করা হবে তোমার টাকার কারণেই লোক তোমাকে প্রধান অতিথি করে দুটো পয়সা নেওয়ার জন্য আমার বহু দিনদার বান্দা ছিল গরিব হওয়ার কারণে তাদেরকে কখনই কেউ ডাকতো না তোমাকে কিছু পয়সা দিয়েছিলাম বলেই তোমার তো সম্মান বেড়েছিল দুনিয়াতে আর তুমি এটাকে খুব গুরুত্ব দিয়ে মনে করতে আমি অমুক গেলে লোক আমাকে খুব সম্মান দিবে তোমার ভিতরে খবরটা আমি রাখতাম বান্দা খবর রাখে না অতএব যাদের কাছে তুমি সম্মান চেয়েছিলে তাদের কাছে সম্মান তুমি দুনিয়া পেয়েছো আমার কাছে তোমার কোনো সম্মান নাই যাও জাহান নামে এদেরকে দিয়ে আউ্বাল খালকিল্লা বোঝা যাচ্ছে আউ্বাল আউ্বাল নাস নয় মানুষ হোক জিন হোক যারাই জাহান নামে যাবে সমস্ত জাহান নামে যাবে যারা তাদের সবার পূর্বে এই তিনজনকে আমি জাহান নামে নিক্ষেপ করবো এদের দিয়ে জাহান্নামের আগুন আমি গরম করবো তার মানে এরাই হবে জাহান্নামের ইন্ধন কথাটা বুঝতে পেরেছেন অতএব আলম ভাইরা সাবধান সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দিন এলেম আর এর বড় দায়িত্ব অত্যন্ত বেশি এই দিন এলমের মধ্যে সামান্য যদি রিয়া ঢুকে যায় সামান্য যদি ঢুকে যায় সামান্য যদি দুনিয়াদারির লোভ ঢুকে যায় তার পরিণতিটা একবার খেয়াল করুন আলাল ওয়ালিদ আকবরানি ওকবা আন্না সোফাইয়ান দাখাল আলা মোয়াবিয়া فأخبره بهذا عن أبي هريرة رضي الله تعالى عنه সোফাইয়া আল আসবাহি এই হাদিসটা শোনার পরে আবরের কাছে শুনলেন তো শোনার পরে উনি মোয়াবিয়া রাজুল্লাহ দরবারে গেলেন এবং তিনি যে বললেন হে মোয়াবিয়া আবহরের কাছ থেকে আমি হাদিসটা শুনে এলাম কি বলতো ফকালা মোয়াবিয়া কাদ ফয়লা বেহা উলাই হাজা কাইফা বেমান বাকিয়া মিনান নাস এদের সম্পর্কে যদি এই অবস্থা হয় তাহলে অন্যদের সম্পর্কে কি অবস্থা হবে বলেই মোয়াবিয়া কেন্দ্রে আকুল হয়ে গেলেন বাকা মোয়াবিয়া ভুকা সাদিয়ে দেন প্রচন্ড ভাবে কান্না শুরু করলেন হাত্তা জানান না আন্না হা লেকুন আমার মনে করলাম মোয়াবিয়া বুধি মারাই গেলেন সুম্মা ফাঁকা অনেকক্ষণ পরে মোয়াবিয়া হুশ ফেললেন ওমা সাহান ওয়াজিহি চোখ মুখ মুসলেন অকালা সদকাল্লাহ রসুল হু আল্লাহ এবং তার রসুল সত্য বলেছেন বলেই তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করলেন من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون যে ব্যক্তি দুনিয়াবী জীবন কামনা করে এবং দুনিয়ার জিনত সৌন্দর্য কামনা করে আমরা তাদেরকে পুরাপুরি দিয়ে দেব দুনিয়াতেই মোটেই কম করা হবে না এই লোকগুলি আখেরাতে কিছুই পাবে না জাহান্নাম ব্যতীত দুনিয়া যারা করেছে তারা সবই হবে নিষ্ফল এবং যা কিছু তারা কাজ করেছে সবই হবে বিফল রহ তিরমিজু ইবনু খুজাইমা এটাই মুসলিম শরীফে এসছে অন্য অর্থে হাদিসটা মনে মনে কল্পনা করুন এবং আত্মসমালোচনা করুন وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع الناس بعمله سمع الله به মাসামিয়া খালকিহি ও সাকরাহু ও হাক্কারাহু যে ব্যক্তি নিজের আমল মানুষকে শুনাইতে চায় আল্লাহ বলছেন আমি তার আমলকে পুরা সৃষ্টি জগতে শুনিয়ে দেব কিন্তু সে লাঞ্ছিত হবে নিকৃষ্ট হিসেবে পরিচিত হবে অর্থাৎ লোককে শুনানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ কেউ করে বহু সৃষ্টি আছে দুনিয়াতে সবাইকে আল্লাহ বলছিলাম শুনিয়ে দেব তোমার কথাটা কিন্তু তুমি অপমানিত অবদাস্থ ফেরাউনের নাম জানে না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে নমরুদের নাম জানে না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে কিন্তু তারা কিভাবে তারা জান তার সম্পর্কে আমার ধারণাটা কি খারাপ নয় কি খারাপ ধারণা জানলেই শুধু হবে না সুনামগ্রস্ত হয়ে জানতে হবে লোকে ফ্রাউনের নামও জানে লোকে মুসার নামও জানে নির্যাতিত মুসা বলছেন কেন তোমরা আমাকে এত কষ্ট দাও অথচ জানো যে আমি আল্লাহ রসুল হিসেবে তোমাদের কাছে এসেছি তাকে এত কষ্ট ইহুদিরা দিয়েছে যে তুলনাহীন কষ্ট কোন নবী এত কষ্ট পেয়েছেন মনে হয় না অত নুহলের সঙ্গে তুলনা কারো হবে না এরপরও মুসা বলে ফেলেছেন যে কেন এত কষ্ট তোমরা আমাকে কেন দিচ্ছ অথচ জানো যে আমি আল্লাহর একজন নবী সেই নির্যাতিত মুসাকে আমরা সবাই সম্মানের সঙ্গে উচ্চারণ করে আমরা নাম বলার সঙ্গে সঙ্গে কি বলি মুসা আলাইহি সালাম তার উপরে শান্তি বর্ষিত হোক আর ঠিক মুসার সঙ্গে ছিল কি ফেরাউন তাই না ফেরাউন নাম বলার সময় আমরা কি বলি কিছু দয়া তার জন্য কি কোনো দোয়া করি বরং লানতুল্লাহ আলাই বলে ওর আল্লাহ লানত করুক দুটাই নামই কিন্তু দুনিয়ার লোক জানে একটা নাম জানে প্রশংসার সাথে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে আরেকটা নাম জানে সাগ্গারাহু হাক্কারাহু নিকৃষ্টতার সাথে লাঞ্ছনার সাথে ওই নামের তো কোনো প্রয়োজন নাই যদি আমরা মনে করি যা কিছু শিখছি মানুষকে শোনানোর জন্য ঠিক ওই অবস্থায় কিন্তু আমাদের হবে وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سمع الله به على رؤوس الخلائق يوم القيامه যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কথা বলে কেয়ামতের দিন আল্লাহ পাক রুসিল খালায়েক সৃষ্টি জগতের সামনে তাকে শুনিয়ে দেন ওই দেখো ওই সেই এই সেই লোক শুনে রাখবে তোমরা কিন্তু খারাপ হিসেবে ভালো হিসেবে নয় আর মাহমুদ বিন লাবিদ রাজুল্লাহ সাল্লাহ সাল্লামা আপনারা সবাই দরুদ পড়বেন আমার সাথে সাথে সাল্লাহ আলিয়া সাল্লাম যাদেরকে তুমি দেখানোর জন্য দুনিয়ায় নেক আমল করেছিলে এমনকি সুন্দর সুন্দর করে সালাত আদায় করতে প্রতি বছর হজে যেতে লোকে যাতে বলে হাজি সাহেব প্রতি বছর ওমরা যেতে সব লোককে দেখার জন্য করতে যাও তুমি এখন এজ হাবু যাও কার কাছে যাও দুনিয়া দুনিয়া যাদেরকে দেখানোর জন্য তুমি কাজ করেছো তাদের কাছে যাও ফানজরু হাল তাজিদুন যে দেখো তো তারা তোমাকে আজকে কে আমাদের দিন কোন রকম যাজা বা উপকার করতে পারে কিনা আসলে কি পারবে নাকি কিছুই পারবে না রহ আহমদ আল বাহাকি ওয়ান আবি মুসা আল্লাহ আশারি রাজু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم يا ايها الناس ইত্তাকু হাজা শির্ক ফাইনু আখফামিন দাবিবিন নামাল আবু মুসা আশারি বলছেন একদিন নাজ রসুল আমাদেরকে খোদবা দিলেন সেখানে তিনি বললেন ইয়া ইহর নাস হে জনগণ এত্তাকু আর শিখ তোমরা এই শেরক থেকে বাঁচো আখফা মিন দাবিবিন নামল ছোট্ট পিঁপড়ার চেয়ে তো এটা গোপনে তোমার অন্তের মধ্যে ঢুকে পড়ে ফকালু কাইফানা তাকি ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এই লোক দেখানো এই রিয়ার এই শির্ক থেকে কিভাবে আমরা বাঁচতে পারি বলা কুলু তিনি বললেন তোমরা বলো নাউজুবিকা সাথে নাউজুবিকা মিন আন বিকা শাই মিন বিকা ফেরুকা বলুন ফেরুকা লেমা লা না এর অর্থ হচ্ছে আল্লাহ আমরা তোমার আশ্রয় প্রার্থনা করছি ওই শিরিক থেকে যে সিরিক বিষয়ে আমরা জানি এবং তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি ওই সিরিক থেকে যেগুলো আমরা জানি না কারণ মনের অজ্ঞাতে অনেক সময় অনেক সিরিক হয়ে যায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এই দোয়াটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিলেন আল্লাহ বলছেন ফমানে তাদা ফালে নাফসি ওমাম দাল্লা ফাইনাম আলাইহা ওলা তাজের ওয়াজেরাতুন ওখরা যে ব্যক্তি হৃদায়ত প্রাপ্ত হয় সে তার নিজের জন্যই হয় আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় পথভ্রষ্ট তার শাস্তি তার উপরেই আসবে একজনের পাপ অন্যজনের বহন করবে না এরপর হয়তো ভাববো আমরা আমরা গোপনে করলে তো আল্লাহ টের পাবে না এর জবাবটা খুব পরিষ্কার সুরা জলজেলার সুরা আমাদের সবার মুখস্থ আছে আল্লাহ বলছেন ইয়ামাজিন তোহাদ্দ আখবর আহা বেআন্ন রব্বাক আও হালাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যেদিন ইয়ামাজিন তোহাদ্দস ইয়ামাদিন যেদিন তোহাদ্দস আকবারহা এই পৃথিবী তার খবর বলে দেবে যে আমরা এখানে তবলিগ ইস্তেমা করছি দাওয়াত দিচ্ছি এখানকার মাটিগুলা এখানকার ঘাসগুলা সবাই সেদিন সাক্ষী দেবে এখন তো কথা বলতে পারছে না ওদিন কিন্তু সব আল্লাহ বলার শক্তি দান করবেন বেন রব্বাকা ও হাল হা কারণ তার প্রভু তাকে নির্দেশ দিবেন তুমি বলো এই লোকগুলো কি করেছে কোন অন্তর নিয়ে এখানে এসেছিল কোন অন্তর নিয়ে কাজ করেছিল ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রিন ইয়ারা যে ব্যক্তি একটা জার্রা পরিমাণ নেকির কাজ করেছে সেটা সেদিন দেখা হবে যে ব্যক্তি একটা জার্রা পরিমাণ অন্যায় করেছে সেটাও সেদিন দেখা হবে মাপ পাওয়া কোনো সুযোগ নাই আল্লাহ সিসিটিভি ক্যামেরায় কোনো কিছুই ফসকে যায় না অতএব হে বান্দা সাবধান শুধু তাই নয় নিজের অবিচ্ছেদ্য সাক্ষী থেকে সাবধান গায়ের চামড়াগুলো গুলো লোমগুলো গুলো কিছু ওই দিন কেমতের মাঠে সাক্ষী হবে তখন আমরা বলবো কি হে হাত তোমাকে যত্ন করে সাবান দিয়ে আমি সাফ করতাম হে আমার পবিত্র সুন্দর দেহটা তোমাকে এত চমৎকার টয়লেট সাবান দিয়ে গোসল করাতাম আর তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তোমার চামড়া বলবে আমতাকান আল্লাহ আমতাকা কুল্লা সাইয়ে আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দান করেছেন যিনি তোমাদেরকে এবং অন্য সব জাতিকে কথা বলার ক্ষমতা দান করেছেন আজকে আল্লাহ আমাদের ক্ষমতা দান করেছেন অতএব আমি আজকে সব সাক্ষী আল্লাহর হুকুমেই দেবো আমার হাত তুমি কোন কাজে লাগিয়েছিলে আমার পা তুমি কোন কাজে লাগিয়েছিলে আমার মস্তিষ্ক তুমি কোন কাজে ব্যয় করেছিলে সব বলে দেওয়া হবে সেদিন অথচ আলিয়ামা নাখতম আলা আফওয়াহিম ও তোকল্লমন আয়েদিহিম ও তাশাহাদু আরজুলহম বেমা কানু ইয়াকসিবুন সেদিন দুটো ঠোঁট বন্ধ করে দেওয়া হবে নাখত মানে খতম একদম বন্ধ করে দেওয়া হবে ও তোকল্লমন দিহিম কথা বলবে তাদের হাতগুলা ও তাশাহাদু আরজুলহম সাক্ষী দেবে তাদের পা পাগুলা বেমা কানু ইয়াকসিবুন দুনিয়া যা কিছু করেছে সব কিছু সুরে আসিন অতএব ভাইরা আমার যতটুকু কাজ করবেন সেরেফ আল্লাহর স্বার্থেই করবেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় আমরা যা কিছু করছি নিজের কবরের জন্য করছি নিজের পরকাল মুক্তির জন্য করছি কারোর জন্য করছি না এখানে আপনারা এসছেন কষ্ট করে নিজের জন্য এসেছেন অন্যের জন্য আসেন নাই তাই না প্রত্যেকে নিজের জন্য এসছেন মনে করলে আলহামদুল খুব সুন্দর হয়ে যাবে কোনো কষ্ট কষ্টই মনে হবে না না গেলে উনি কেমন কি মনে করে তা ঠিক নাই একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে তাই না এটা কিন্তু বড় বিষয় না বড় বিষয় এইটা একজন সাবি বললি হে আল্লাহ রসুল আমি যখন ভালো জামা গায়ে দেই ভালো জুতা পরি তো মনে মনে একটু অহংকার হয় তো এটা কি গোনা হবে আল্লাহ রসুল বললেন না এটা তো কোনো গোনা হবে না তোমার সঙ্গে বহু লোক বসে এটাও কোনো গোনা হবে না ইন্নআল্লাহ জামিউল হেব্বল জামাল আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন তুমি সুন্দর পোশাক পরো সুন্দর জুতা পায়ে দাও তোমাকে এসে ভক্তরা চারিপাশে তোমাকে ঘিরে বসুক এটাতে কোনো দোষ নাই বরং এটা হচ্ছে দুনিয়াবি পুরস্কার তোমার জন্য যে মানুষ তোমাকে ভালো বলল প্রশংসা করলো এটা প্রথম দুনিয়াবি পুরস্কার তোমার জন্য যে খবরদার এর জন্য যেন ভিতরে কোনো অহংকার সৃষ্টি না হয় এবার আল্লাহ কি বলবেন একরা কিতাব কাফা বিনফসাকাল আলাইকে হাসিবা হে বান্ধা এস কাছে এই না তোমার আমল নামা পড়ে দেখো তুমি নিজে আজকে তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট আমার কিছু বলা লাগবে না এইবার আমল নামা খুলবে খুলি বলে বলে সব্যনাশ মালে হাজাল কিতাবে এ কি আমল নামা কখন কবে কি একটা ছোট্ট অপরাধ করেছিলাম কখন কবে একটা বড় অপরাধ করেছিলাম সব কিছুই এখানে বড় হয়েছে কিছুই কি মুছে যায়নি মানুষ পাগল হয়ে যায় তখন অতএব সেদিনের বিষয়টা সবসময় খেয়াল রাখুন কল রসুল্লাহ সাল্লাহ সাল্লামা ইন্নআল্লাহ আল্লাহ আজসামিকুম ওলা ইলা আল্লাহ পাক তোমাদের দেহ দেখবেন না তোমাদের চেহারা দেখবেন না তোমাদের মাল সম্পদ দেখবেন না বরং তিনি দেখবেন তোমাদের অন্তর জগৎকে যেটা লুকিয়ে আছে তোমার বুকের মধ্যে সেখানে তুমি রিয়া করেছিলে কিনা তুমি মানুষকে শোনার জন্য কাজ করেছিলে কিনা দুনিয়াবি লোভে কাজ করেছিলে কিনা ওটা আল্লাহ পাক দেখবেন তোমার দুনিয়াবি যদি সামান্য স্বার্থ থাকে সব বরবাদ হয়ে যাবে وفي رواية أن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم কেয়ামতের দিন মানুষকে উঠানো হবে তাদের নিয়তের উপরে যে নিয়তের দুনিয়াতে আমরা কাজ করেছি সে নিয়তের উপরেই তাকে উঠানো হবে যদি সেটা দুনিয়াবী স্বার্থে আপনি রাজনীতি করেন দুনিয়াবী স্বার্থে টাকা পয়সা কামাই করেন দুনিয়াবী স্বার্থে সব কিছু করেন তাহলে ওই নিয়তে আপনাকে উঠানো হবে আখেরাতে কিছুই পাবেন না মান কানা দুনিয়া নসিব যে ব্যক্তি দুনিয়াবী স্বার্থে কাজ করে সবকিছু দুনিয়াতে তাকে দিয়ে দেওয়া হবে আখরাতে তার নসিবে কিছুই হবে না এখন যদি আমরা মনে করি যে আমি তবা করব এ বিষয়ে একটা হাদিস শুনে শেষ করে দিচ্ছি আমি হরিয়াল্লাহ তালা عز আল্লাহ বলবেন দেখো আমার বান্দা যখন কোনো অন্যায় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় সংকল্পবদ্ধ হয় হে ফেরেশতা তার অন্যায় গোনা লিখো না হাত্তা ইয়ামালহা যতক্ষণ সে অন্যায় কাজটা নিজে না করে দেখেন আল্লাহ কত ধৈর্যশীল লিখো না লিখো না দেখি বান্দা ফেরে দেখে দেখি লিখো না ফাইন আমেলাহা ফাক্তুবুহা বিমেস দেহা যদি বান্দা অন্যায় করে বসে তাহলে ঠিক একটা গোনা খবর খবরটা বেশি লেখো না দেখেন ওয়াইন তারা কাহা মিন আজলি আর যদি আমার ভয়ে ওটা তর্ক করে অন্যায় কাজটা ফাক্তুবুহা আল্লাহ হাসান ওর জন্য গোনাতে পড়বে পড়ে একটা নেকি লেখো আল্লাহ আমাদেরকে অন্যায় থেকে তবা করা তৌফিক দান করুন যদি একটা নেকির কাজ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয় অথচ সে করেনি হে ফেরেস্তা তাহলে তুমি তার জন্য ফ্যাক্তুবুহা আল্লাহ হাসান ওর জন্য একটা নেকি লেখো কারণ সে করতে চেয়েছে আমি খুব খুশি হয়েছি তার জন্য নেকি লেখো অথচ অন্যায় কাজ করার জন্য যখন সংকুল করেছিল তখন কিন্তু আল্লাহ পাক তাকে একটা গোনা লিখতে বলেনি খেয়াল করেছেন কি আর যখন নেকির কাজ করার জন্য সে দৃঢ় সংকল্প হচ্ছে করেনি কিন্তু আল্লাহ বলছে এর জন্য তাকে নেকি লেখো ফাইন আমেলাহা আর যদি সে নেকির কাজটা করে আল্লাহ আশরিলা তাহলে তার জন্য দশ গুণ বা সাতশো গুণ পর্যন্ত নেকি লিখে দেওয়া তার কমল হবে একজন সাধারণ বেদুইন কৃষক মানুষ এসছে হে আল্লাহ রসুল আমরা কাজ করে খাই হাদিস করে পড়ার সময় নাই আপনার দরবারে আসার সময় সময় পাই না পেটের জ্বালায় এমন কিছু শিখিয়ে দিন যাতে আমরা দ্রুত জান্নাতে যেতে পারি সংক্ষেপে আমাকে শিখিয়ে দিন তিনি বললেন তুমি পাঁচ কিলো সালাত আদায় করো শ্যাম পালন করো জাকাত আদায় করো হজ করো একটু করলে হবে হ্যাঁ ইল্লাম তাতাও যদি তুমি নফল কিছু করতে পারো করো এবার যাওয়ার সময় বলছে আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার রসুল যা বলেছেন এর চাইতে একটুও বাড়াবো না একটুও কমাবো না একটুও বাড়াবো না একটুও কমাবো না বলে চলে যাচ্ছে আল্লাহ রসুল বলছেন মানসার্লাহাজা যদি কেউ দুনিয়াতে জীবন্ত জান্নাতি মানুষকে দেখতে চাও এই মানুষটা দিয়ে একবার তাকিয়ে দেখো যদি আজকে এখানে তবলিগ ইস্তেমার এই অসংখ্য শ্রোতাবৃন্দ একজন যদি প্রতিজ্ঞাবদ্ধ হন আমি আমার জীবনটা পবিত্র করে আনো সই হাদিস অনুযায়ী গড়ে তুলবো পারুন না না পারুন তাতেও নেকি পাবেন আর যদি গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এখান থেকে রাস্তা উঠে যদি মৃত্যুবরণ করেন ইনশাল্লাহ আপনার এই প্রতিজ্ঞা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে রিয়া মুক্ত ভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন আকুল কৌলি হাজা استقل علی ولکم السل المسلمین